তৌহিদ জনতা সংগ্রামী জনতা বিপ্লবী জনতা জাগো তৌহিদ জনতা সংগ্রামী জনতা বিপ্লবী জনতা জাগো তৌহিদ জনতা সংগ্রামী জনতা বিপ্লবী জনতা জাগো জাগো জাগো জাগো জাগো জাগো এবার জাগো মুসলিম জাতি জাগো নাস্তিক মূর্তা দাসো যত এই দেশের ভাগো জাগো এবার জাগো মুসলিম জালিম জাতি জাগো নাস্তিক মুরতা দাস সোজাত এই দেশ ছেড়ে ভাগো তৌহিদ জনতা সংগ্রামী জনতা বিপ্লবী জনতা জাগো তৌহিদ জনতা সংগ্রামী জনতা বিপ্লবী জনতা জাগো জাগো জাগো জাগো জাগো জাগো এবার জাগো মুসলিম জাতি জাগো নাস্তিক মুরতা দাস সোজাত এই দেশ ছেড়ে ভাগো জাগো এবার জাগো জাগো মুসলিম জাতি জাগো নাস্তিক মুরতাদা সো যাত এই দেশ ছেড়ে ভাগো নাস্তিক মুরতাদা সো যাত এই দেশ ছেড়ে ভাগো এই দেশটা হলো মুসলমানের নাই কোনো ইহুদি দালালের এই দেশটা হলো মুসলমানের নাই কোনো ইহুদি দালালের এই দেশটা হলো মুসলমানের নাই কোনো ইহুদি দালালের দালাল যারা পাবে না ছাড়া সেই কথা কি ভাবো তাওহিদি জনতা সংগ্রামী জনতা বিপ্লবী জনতা জাগো তাওহিদি জনতা সংগ্রামী জনতা বিপ্লবী জনতা জাগো তাওহিদি জনতা সংগ্রামী জনতা বিপ্লবী জনতা জাগো কোরআন হাদিস মানতে হবে ইসলামী জীবন গড়তে হবে কোরআন হাদিস মানতে হবে ইসলামী জীবন গড়তে হবে কোরআন হাদিস মানতে হবে ইসলামী জীবন গড়তে হবে এই চেত নারী নিয়ে ও মুসলমান জাগো হিদি জনতা সংগ্রামী জনতা বিপ্লবী জনতা জাগো তাওহিদি জনতা সংগ্রামী জনতা বিপ্লবী জনতা জাগো তাওহিদ জনতা সংগ্রামী জনতা বিপ্লবী জনতা জাগো মন গড়া মতবাদ করতে জারি করছে যারা এত বাড়াবাড়ি মন গড়া মতবাদ করতে জারি করছে যারা এত বাড়াবাড়ি মন গড়া মতবাদ করতে জারি করছে যারা এত বাড়াবাড়ি এই দেশে তাদের হবে না স্থান থাকতে সময় ভাগো তাওহিদ জনতা সংগ্রামী জনতা বিপ্লবী জনতা জাগো তাওহিদ জনতা সংগ্রামী জনতা বিপ্লবী জনতা জাগো তাওহিদ জনতা সংগ্রামী জনতা বিপ্লবী জনতা জাগো আল্লাহু আকবর মুখে বলো ও মুসলমান সামনে চলো আল্লাহু আকবার মুখে বলো ও মুসলমান সামনে চলো আল্লাহু আকবার মুখে বলো ও মুসলমান সামনে চলো আসবে শান্তি এই দেশে সেই দিন দূরে নয় গো তাওহিদ জনতা সংগ্রামী জনতা বিপ্লবী জনতা জাগো তাওহিদ জনতা সংগ্রামী জনতা বিপ্লবী জনতা জাগো তাওহিদ জনতা সংগ্রামী জনতা বিপ্লবী জনতা জাগো জাগো জাগো জাগো জাগো জাগো এবার জাগো মুসলিম জাতি জাগো নাস্তিক মুরতাদা সো যত এই দেশের ভাগো জাগো এবার জাগো মুসলিম জাতি জাগো নাস্তিক মুরতাদা সো যত এই দেশের ভাগো নাস্তিক মুরতাদা সো যত এই দেশের ভাগো নাস্তিক মুরতাদা সো যত এই দেশের ভাগো নাস্তিক মুরতাদা সো যত এই দেশ ছেড়ে ভাগো নাস্তিক দাসো যত এই দেশ ভাগো শুনছিলেন প্রদীপ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় প্রদীপ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায়